আজকের দিনটা জুমার দিন হওয়ার কারণে এক তো এদিনের একটা বিশেষ মর্যাদা জিলহজ মাসের প্রথম দশকের একটা দিন আজকের দিন বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যদিও তারিখ হিসেবে আজকে আমাদের সাতই জিলহজ কিন্তু আজকের এই দিনেই হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করতেছে ফজিলতপূর্ণ দিন এই দিনের ফজিলত হাদিসের মাঝে এমন আসছে যে আজকের এই দিনটা শয়তানের জন্য সবচেয়ে জ্বালাতনের দিন আরাফার ময়দানে এইভাবে আল্লাহ তালা রহমত বর্ষিত হইতে থাকে শয়তান অস্থির হয়ে ওঠে আল্লাহ তালা মসজিদের পরিবেশে আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে সকলেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় হলো আমরা আল্লাহ তালার বান্দা আর আল্লাহ তালা তিনি আমাদের মনির আমাদেরকে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন এই পূর্ণ পৃথিবীটা আল্লাহ তালা তিনি সৃষ্টি করেছেন হুয়াল্লাদি খালাকালাকুম মাফিল আরবি জামিয়া এবং এই পূর্ণ পৃথিবীর এই সকল কিছু আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছে আমাদেরকে সেবা দেওয়ার জন্য আল্লাহ তালার বিশাল সৃষ্টি সূর্য আমাদের সেবক হিসেবে কাজ করতেছে বিশাল সৃষ্টি চন্দ্র বিশাল সৃষ্টি পৃথিবী এ আকাশ দিন রাত সবই আমাদের জন্য সমস্ত আয়োজন আমাদের জন্য কারণ আমরা আল্লাহর বান্দা খাস বান্দা মনোনীত বান্দা বাসাইকৃত বান্দা জমিনে আমরা আল্লাহর খলিফা আল্লাহ তালা এই যে পুরনো পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করলেন খলিফা হিসেবে আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের কাছে আল্লাহ তালার দাবি কি আমরা তো নিজেরা নিজেরা সৃষ্টি হই নাই আমরা যে নিজেরা নিজেরা সৃষ্টি হই নাই এই কথাটা তো আমরা সবাই বুঝি কেউ তো এই দাবি করে না আমি নিজে নিজেই সৃষ্টি হয়েছি এই দাবিটা তো কেউ করে না যে আমার প্রয়োজনগুলো আমার যা যা প্রয়োজন আমি সব নিজেই তৈরি করে নিই আমি আমার কোনো প্রয়োজনের জন্য আমি কারো মুখাপেক্ষি না এ কথা কেউ বলতে পারবে এ কথা কারো বলার শক্তি আছে আমরা মুখাপেক্ষি আমাদের প্রয়োজন পূরণের জন্য আমরা মুখাপেক্ষী কার মুখাপেক্ষী আল্লাহর কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী আমাদের সমস্ত প্রয়োজন পূরণের জন্য আমরা আল্লাহর মুখাপেক্ষী সব সময় সব অবস্থায় সকল ক্ষেত্রে আমরা আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ তালা তিনিও সীমাহীন উদার এবং দয়ার অধিকারী সব অবস্থায় সর্বক্ষেত্রে সকল সময় তিনি আমাদের সহায় তিনি আমাদের প্রয়োজন পূরণ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ولكن خداوند بالا ও পুর বাইসিয়া দরে রিজকে বরকত না বাসতে ولكن خداوند بالا و پوستے باعثیا برے رزق برکس نباست اگر بر جفا پہ شبش تاپتے کہ আজ دست কাহারস আমায়াফতে সেখানে বলতেছেন আসমান জমিনের মালিক আল্লাহ তার কত শক্তি তার কত ক্ষমতা তিনি আমাদের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে যাচ্ছেন এভাবে আমাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে আমরা কে তাকে মানি কে তাকে মানি না আমরা কারা তার বাধ্যগত কারা তার অবাধ্য এটার বিচারও তিনি করেন না সবাইকে দিচ্ছেন তার অবাধ্যতার কারণে তাকে না কারণে তিনি এমন না যে কারো জন্য তিনি রিজিকের দরজাকে বন্ধ করে দিয়েছেন এমন কারো জন্য তিনি করেন করছেন অবাধ্যরা রিজিক পাচ্ছে তাদেরকে দিচ্ছেন اگر بر جفا پیش تاپتے کہ از دست قہراش امایافتے যদি বরজাফা পেশা কোন ব্যক্তি অপরাধ করার পর আল্লাহর যদি সিদ্ধান্ত থাকতো যে আমি সাথে সাথেই তাকে ধরব অবাধ্যতার সাথে সাথেই আমি তাকে পাকড়াও করব এটাই যদি আল্লাহর সিদ্ধান্ত থাকত কি আজ দস্তে কাহারাস আমায়াপতে তাহলে আল্লাহ তালার ক্রুধের হাত থেকে আল্লাহ তালের শাস্তি থেকে বাস্তকে আল্লাহ সুযোগ দেন অপরাধ করার পরে সুযোগ দেন আল্লাহ দেখেন বান্দাকে আরো পরখ করেন আরো যাচাই বাছাই করেন এই যে আল্লাহ তালা একটা সুযোগ দিয়ে আমাদেরকে রেখেছেন আমরা আল্লাহ তালার হুকুম মানতেছি বা মানতেছি না উভয় অবস্থায় তিনি যে আমাদেরকে একটা সুযোগ দিয়ে রেখেছেন এই সুযোগটা আমাদের কাছে আমানত এই সুযোগ দিয়ে রাখার অর্থ এই না যে আমাদের উপর কোনো জিম্মাদারি নেই এই সুযোগ দেওয়ার অর্থ এই না যে আমরা যারা আল্লাহকে মানব আর আমরা যারা আল্লাহকে মানব না আমরা সবাই সমান আল্লাহকে সুযোগ দিয়ে সবাইকে রেখেছেন যে মানতেছে তাকেও সুযোগ দিচ্ছেন যে মানতেছে না তাকেও সুযোগ দিচ্ছেন কিন্তু এই সুযোগ দেওয়ার অর্থ কি এই যে যে আল্লাহকে মানতেছে আর যে আল্লাহকে মানতেছে না সবাই সমান উত্তর দেন অর্থ কিন্তু এই আপনার জালুল মুসলিমিন মুজরিমিন আল্লাহ বলতেছেন একজন আমাকে মানলো একজন আমাকে মানলো না উভয়ের সাথে আমি সমান আচরণ করব এটা তোমরা ভাবো أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار একজন ইমান আনলো সৎকর্ম করল আর আরেকজন ইমান আনলো না অসৎকর্ম করল এর উভয় সমান আল্লাহ প্রশ্ন করতেছে তাদের জীবন মৃত্যু কি সমান উভয়ের জীবন একরকম মৃত্যু একই রকম হবে প্রশ্ন করতেছে তাই দেখেন আমাদের কাছে আল্লাহ তালার একটা দাবি আছে সে দাবিটা হল যে আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর গোলাম আর এই বান্দা এবং গোলামের জন্য আল্লাহ তালা পুরনো পৃথিবীটা তাদের জন্য সুযোগ করে দিয়েছেন সেবার জন্য সমস্ত কিছু উন্মুক্ত করে দিয়েছেন সব তোমার কথা শুনবে সব কিছুকেই তুমি তোমার মতো করে কাজে লাগাতে পারবে কিন্তু একটা চাওয়া আছে আল্লাহ সেই চাওয়াটা হল যে বান্দা শুধু আল্লাহকেই ভালোবাসবে বান্দা কাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে বান্দা এটা আল্লাহর বান্দার কাছে চাওয়া অন্য সকল কিছুর মহাব্বতের উপর বান্দা আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিবে যখন বান্দার সামনে আল্লাহর মহাব্বতের দাবি আসবে তখন অন্য যত কিছুর মহাব্বত আছে বান্দা নির্দিধায় সমস্ত কিছুকে কোরবান করে দিবে এটা হলো আল্লাহর বান্দার কাছে পাওনা আল্লাহর হুকুম যখন আসবে বান্দা সকল কিছুর উপর আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে সকল কিছুর মহাব্বতের উপর বান্দা আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিবে এটা বান্দার কাছে আল্লাহর পাওনা কারণ আমি আপনি আল্লাহর বান্দা না এখন একটু আমরা ভাবি যে আমি আর আপনি আমাদের জীবনে যা কিছু পেয়েছি কে দিতেন আল্লাহ দেন নাই আমি পাইছি এমন কিছু আছে আমি যা পাইছি আমি সন্তান পাইছি কে দিতেন সম্পদ পাইছি দিতেন কে আল্লাহ দিস সব আল্লাহর দিয়ে আমি আমার সন্তান কোথায় পেলাম কিভাবে পেলাম কে দিল আমি আমার এ সম্পদ কোথায় পেলাম কিভাবে পেলাম দিল কে আমি আমার যে সামাজিক মর্যাদা পদ যোগ্যতা মেধা এটা কোথায় পেলাম কিভাবে পেলাম কে দিল সমস্ত কিছুই আল্লাহর দান আমার যোগ্যতা আল্লাহর দান আমার মেধা আল্লাহর দান আমার নেতৃত্ব আমার প্রভাব আল্লাহর দান আমার সহায় সম্পদ আল্লাহর দান আমার এলেম আমার জ্ঞান আমি যে পাগল না আমি যে নির্ভুত না আমার যে জ্ঞানের শক্তি এটাও আল্লাহ দিয়েছেন আমাকে আমার সন্তান আদি পরিবার আপন জন আত্মীয় স্বজন আমার বাসাইকৃত না আল্লাহর বাসাই করা এরা যে আমাকে মায়া করে মহাব্বত করে এদের অন্তরে মায়া মহব্বত আল্লাহ দিয়েছেন আমার মা যে আমাকে ভালোবাসে মায়ের অন্তরের মাঝে আমার প্রতি মহাব্বত এ নির্ভেজাল টান এটাও কার দান এটা যদি আমি বুঝে থাকি এই কথাটা আমি যদি বুঝে থাকি যে আমার সবকিছু আল্লাহর দান সব আল্লাহর দেয়া এই কথাটা যদি আমি আপনি বুঝে থাকি তাহলে আমার সমস্ত কিছুকে কেন আল্লাহর জন্য কোরবান করা যাবে না আল্লাহর হুকুম যখন আসবে কেন আমি কোরবান করতে পারবো না যদি আমি বিশ্বাস করে থাকি আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহ চাচ্ছেন যিনি দিয়েছেন আমি চেয়ে পাই নাই জোর করে পাই নাই তিনি দিয়েছেন তিনি আবার চাচ্ছেন যিনি দিয়েছেন তিনি চাচ্ছেন এখন আমি যদি মনে করি আমি দিব না না এটা আমি দিব না তাহলে এটিকে আব্দিয়তের আচরণ হল আমি কেন দিব না তিনি তো আমাকে আরো দিবেন এখনো দিচ্ছেন সবসময় দিয়ে যাচ্ছেন আমি জানি তিনি যদি না দেন আমি পাবো না পাওয়ার কোনো ক্ষমতা আমার নাই অর্জনের কোনো ক্ষমতা তো আমার নাই তিনি যদি দেন আমি পাবো তিনি যদি না দেন আমার পাওয়ার ক্ষমতা নাই আমার সবকিছুই তার দেয়া তিনি তো আমার কাছে সবকিছু চাচ্ছেন না যা দিয়েছেন সব চাচ্ছেন নির্ধারিত একটা সময়ে নির্ধারিত একটা এবাদত তিনি আমার কাছে চাচ্ছেন তাহলে বুঝের দাবি মেধার দাবি যোগ্যতার দাবি কি হওয়া চাই চাওয়ার সাথে সাথে তার চাওয়াটাকে পূরণ করা আপনি চাচ্ছেন আমি তো সর্বদা আমার সকল কিছু আপনাকে দেওয়ার জন্য আমি তৈরি আমি সময় তৈরি আমি দেওয়ার জন্য তো এটা হল বান্দার কাছে আল্লাহর দাবি এটা যে তোমাকে সব দিলাম আমি যখন চাইব আমি যা চাইব তা আমাকে দেওয়ার জন্য আমি দেখতে চাই তোমার প্রস্তুতি কতটুকু এবং আমার দেয়া আমার দেয়া নিয়ামত আমার দেয়া ধন আমার দেয়া সন্তান আমার দেয়া সম্পদ আমার দেওয়া চাকরি আমার দেওয়া পদ পদবি এটাই যখন আমার জন্য তোমাকে দিতে হবে আমার জন্য তোমাকে তা যখন কোরবান করতে হবে এই পরীক্ষাটাই আল্লাহ বান্দার কাছে নিচ্ছে আল্লাহ যা দিচ্ছেন আল্লাহ দেখবেন যে আমার জন্য তুমি তা কোরবান করতে পারো কি আমার জন্য আমাকে খুশি করার জন্য আমার দেওয়া জিনিসটা আবার আমার জন্য কোরবানি দাও এটাই হল বান্দার পরীক্ষাটা ঠিক এখানেই আল্লাহ যে বান্দার পরীক্ষা নেন এবং এই পৃথিবীর জগৎটা যে পরীক্ষার জগৎ এখানের পরীক্ষাটা এই যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আল্লাহর হুকুমে তা কোরবান তো আল্লাহ তার মহাব্বতকে তার বান্দার মহাব্বতকে নানা হোক পরীক্ষা দ্বারা যাচাই বাছাই করেন যে বান্দা আসলে আমাকে কতটুক ভালোবাসে আমি তো চাই সর্বোচ্চ ভালোবাসা সব আমি দেই সেই সমস্ত ভালোবাসাটা তো আমার হওয়া চাই এই সূর্যটা আল্লাহর দেয়া এই চন্দ্রটাও আল্লাহর দেয়া সেই তুমি সূর্যকে চেষ্টা করো না মহাব্বতটা তোমার সূর্যের সাথে হবে না তুমি চন্দ্রকে সেজদা করো না মহাব্বত তোমার চন্দ্রের সাথে হবে না বরং চন্দ্র সূর্য যে আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার মহাব্বত তোমার সেজদা সে আল্লাহর সাথে হবে এটাই কথা তোমার সন্তান আল্লাহর দেয়া তোমার সম্পদ আল্লাহর দেয়া তোমার পদ পদবি আল্লাহর দেয়া সুতরাং শেষদা বান্দা তুমি তোমার পদ পদবি কি করবে না শেষদা তুমি তোমার সন্তান আর তোমার সম্পদকে করবে না বরং এ সম্পদ যে আল্লাহর দিয়া এই সন্তান যে আল্লাহর দিয়া এই পদ পদবি যে আল্লাহর দিয়া তোমার মহাব্বতটা সে আল্লাহর সাথে হবে এই সিদ্ধান্তটা জীবনে যারা নিতে পারে যে না আমার মহাব্বতটা যিনি দিয়েছেন তার সাথে হবে যিনি দিয়েছেন আমার এই ফুলের সাথে মহাব্বত না মহাব্বত ফুলের প্রস্তার সাথে আমার মহাব্বত এ সম্পদের সাথে না মহাব্বত যিনি দিয়েছেন এ সম্পদের স্রষ্টার সাথে আমার মহাব্বত এই সিদ্ধান্ত যারা নিতে পারে আল্লাহ যতভাবে পরীক্ষা করেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আর জীবনের এই সিদ্ধান্ত নিতে যারা ভুল করে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তারা এই এমতেহানে এই পরীক্ষায় তারা অকৃত কার্য হয়ে যায় দেখেন আল্লাহ তার সমস্ত বান্দাদের কি পরীক্ষা করেন নানাভাবে পরীক্ষা করেন যে আল্লাহর যত নৈকট্যশীল তার পরীক্ষাটা তত কঠিন হজরত ইব্রাহিম আলী ইসালাম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মিল্লাতা আবিকুম তোমাদের এই জাতির পিতাকে ইব্রাহিম মাকুমুল মুসলিমিন তোমরা তোমাদের আদর্শ পুরুষ তিনি যেমন তার মর্যাদা যেমন তার আল্লাহর সাথে ভালোবাসা যেমন তার আল্লাহর নৈকট্য তার জীবনে পরীক্ষাও তেমন সারা জিন্দগি পরীক্ষার উপর কাটছে সেই যখন বুঝ তৈরি হল তার জীবনের পরীক্ষা শুরু হল আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে যে একটা পর্যায়ে আল্লাহর তৌহিদের কথা বলতে যে নিজ পরিবার নিজ গুত্র নিজ সমাজ সকল কিছুকে এই সকল কিছুর সাথে তিনি তার সম্পর্কহীনতাকে ঘোষণা করেন শেষ বয়স বৃদ্ধ বয়স আল্লাহ তালার কাছে আবদার করে তিনি এক সুসন্তান আল্লাহর কাছে কামনা করলেন এই বৃদ্ধ বয়সে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করে তাকে একশো সন্তান দান করতেন খলিলুল্লাহর সন্তান ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান সারা জিন্দিগি যিনি আল্লাহ তালের মহাব্বতের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন সেই ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান তার নাম তিনি ডাকলেন ইসমাইল সন্তানের প্রতি মানুষের ভালোবাসা মোহাব্বত স্বাভাবিকভাবেই অন্য সকল কিছুর চাইতে বেশি হয় তো এই ইব্রাহিম উল্লাহ সন্তান তো পেয়েছেন মহাব্বত সন্তানের প্রতি আছে আবার সে সন্তানটা বৃদ্ধ বয়সের সন্তান মহাব্বত কত বেশি আল্লাহ তালার কাছে চায়া পাওয়া সন্তান তো এবার আল্লাহ তালা ইব্রাহিম খলিউল্লাহকে পরীক্ষা করতে চাইলেন যে সব পরীক্ষা তো দেওয়া হয়েছে কিন্তু সন্তানের ভালোবাসার পরীক্ষা তো এখনো হয় নাই বৃদ্ধ বয়সে আবারও পরীক্ষার হলে ঢুকায় দেবে এখন পরীক্ষা দিয়ে আসতে হবে স্বপ্ন যুগে আল্লাহ তালা তাকে আদেশ করলেন কলিজার টুকরা ইসমাইলকে কোরবানি করে দাও স্বপ্ন যুগে আদেশ কঠিন মানের পরীক্ষা তো ইব্রাহিম খলিল্লাহ কি করলেন ঘুম থেকে উঠেই লাভবাহিক বলে দাঁড়িয়ে গেল সুবাহান ঘুম থেকে উঠেই লাভবাহিক বলে তৈরি হয়ে গেলেন পুত্র ইসমাইলকে ডাকলেন পুত্র ইসমাইলকে বললেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান ইন্নি আর মানাম আন্নি আদবাহুকা আমি যে স্বপ্নের মাঝে দেখলাম যে তোমাকে আমি কোরবানি করতেছি সানজুর মাদা তারা তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার মত কি আল্লাহ আকবর কিশোর ছেলে ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল তো বাবা যেমন কোরবানির জন্য প্রস্তুত বাবা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত সারা জিন্দগি তো কোরবানি দিতে আল্লাহর হুকুম যখনই আসছে জীবনের সমস্ত পরীক্ষায় যে আল্লাহ তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জীবনের সমস্ত পরীক্ষায় তিনি কিন্তু উত্তীর্ণ হইতেন এই শেষ বয়সের এ পরীক্ষায় হজরত ইব্রাহিম আলী ইসালাম যখন পরীক্ষা দিবেন তো চিন্তা করলেন ছেলেরও একটা পরীক্ষা নেই এটা তো আমার পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমার ছেলেরও পরীক্ষা দিতে হবে এখন বাবারও পরীক্ষা দিতে হবে ছেলেরও পরীক্ষা দিতে হবে তো বাবা তো আল্লাহর কাছে চাইছেন হাবলি যে আল্লাহ আপনার কাছে সৎকর্মশীল সৎ কাজের দিকে আগ্রহী একজন সন্তান আমি আপনার কাছে চাই হজরত ইব্রাহিম আলী ইসালাম সুযোগ যখন পাইলেন ছেলেরও একটা পরীক্ষা নিল যে ফাংজুর মাদা তারা দেখো আমি তো এই স্বপ্ন দেখে ফেলছি এটা আমার প্রতি হুকুম তোমার ফিকির কি তোমার চিন্তাটা কি পুত্র ইসমাইল বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে জবাব দিল ইয়া আবাতি ইয়া আবাতি ইফআল মা তা'মুর ইয়া আবাতি মা তা'মুর ইয়া আবাতি তিনি জবাব দিলেন যে আব্বুজি ইফআল মা তা'মুর আরে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি হুকুম পালন করেন তো বাবাও তৈরি সন্তান তৈরি ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি ইসমাইল তিনিও জাবিহুল্লাহ হওয়ার জন্য কি হয়ে গেছেন তৈরি হয়ে গেছেন সদফরা কে বিনি জিদুর দানাপুর না কদির দারদ কে এক দানা দুর দুআদুর রে মকনুন একদানাই কি পাইরায়ে সুলতানত খানাই সদফ রাকে বিনি জিদুর দানপুর না কদির দারদ কে এক দানাদুর তু আদুর মকনুন এক দানাই কে পাইরায় সুলতানাত খানাই হজরত ইসমাইল আলী ইসালাম তিনি তো হজরতে ইব্রাহিম খলিরুল্লাহ ইসালামের সেই সন্তান আল্লাহ তালা যার বংশের মাঝে তার পেয়ারা হাবিব সৃষ্টির সেরা মানুষটাকে বরং আল্লাহর সৃষ্টির সর্বোত্তম ব্যক্তিটাকে আল্লাহ তালা যার উরুষের মাঝে জন্ম দিলেন তার মাঝে মহাব্বত তার মাঝে কি জজবা দ্বারা আল্লাহ তালা তাকে কি মহাব্বত দ্বারা যে গড়ে তুলেছিলেন সেই মহাব্বত বান্দার সাথে সেই মহাব্বতের মহামেলা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে পথের মাঝে হজরত ইব্রাহিম হজরত ইসমাইল বাবা সন্তান উভয়ে চলছেন পথ চলতেছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিছে ছেলে স্বামী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিছে উভয়ে চলতেছে সারে ইব্রাহিম খলিল আল্লাহ তালা যাদেরকে সেই পবিত্র ভূমিতে যাওয়ার তৌফিক দান করছে ওনারা ওই পথ দ্বারা চলছেন একটা পথ আছে সারে ইব্রাহিম খলিল এই পথটা যে কাবা থেকে শুরু হয়েছে মিনায় গিয়ে শেষ হয়েছে এই পথের নামও এখন ইব্রাহিম খলিল রোড কারণ এই পথেই হজরত ইব্রাহিম খলিল্লাহ হজরত ইসমাইলকে নিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য যাচ্ছেন বাবা যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য ছেলে যাচ্ছে কোরবানি হওয়ার জন্য উভয় প্রশ্ন আল্লাহ আকবর পথের মধ্যে শয়তান বাধা তৈরি করে শয়তান পথের মাঝে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে না শয়তান তো শয়তান যখন বাধা দিচ্ছে তো শয়তান কি কি মারা হয়েছে পাথর মারা হয়েছে শয়তান তুই বাধা দে সহজ কথা পিতা আল্লাহর মহাব্বতে সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত সন্তান আল্লাহর মহাব্বতে নিজেকে কোরবানি করার জন্য প্রস্তুত বলেন সে জায়গায় ইবলিসি কোন চাল এই জায়গায় চলতে পারে ইবলিস এখানে করবি ইবলিসের সমস্ত ক্ষমতা তো এখানে শেষ সন্তানও নিজেকে কোরবানি করতে প্রস্তুত যে আমি তো কোরবানি হতে চাই এটাই আমার জীবনের পরম সৌভাগ্য যে আমি আল্লাহর জন্য কোরবানি হব বাবা কোরবানি করতে চায় শয়তান এই জায়গায় বাধা দেয় কিভাবে শয়তানি সমস্ত বাধাগুলোকে অতিক্রম করে বাবা সন্তান কুরবানির স্থানে চলে গেলেন কুরবানি হওয়ার জন্য ছেলে ইসমাইল শুয়ে পড়লেন ছুরি চালাতে বাবা প্রস্তুত হয়ে গেছেন ছুরি চালাবেন সন্তান নিজেকে প্রস্তুত ছপে দিয়েছে আমি কোরবানি হব বাবা ছুরি চালাচ্ছেন দেখেন এটা মহাব্বতের মহামেলা এটা জ্ঞান বিজ্ঞান আর আকলের মোয়াবেলা না علم نے مجھ سے کہا عشق ہے دیوانپن عشق نے مجھ سے کہا علم ہے تخمین زن علم نے مجھ سے کہا عشق ہے دیوانپن عشق نے مجھ سے کہا علم ہے تخمین زن আল্লামা ইকবাল খুব সুন্দর আলোচনা করতেছে যে জ্ঞান বিজ্ঞান পৃথিবীর দর্শন এরা একটা কথা বলে সে কথাটা হল এই ভালোবাসা মহব্বত এইসব পাগলামি এইসব পাগলামি করতে নাই নিজেকে স্থির রাখো পাগল হয়েও না অন্ধ হয়েও না অন্ধ হয়েও না নিষেধ করে কিন্তু মহাব্বত এটা তো অন্ধত্ব চায় মহাব্বত কি চায় মহাব্বত কি চায় অন্ধ হয়ে যাও এটাই তো চায় মহাব্বতের কথাই তো তুমি অন্ধ হও কারণ অন্ধ হওয়া ছাড়া কি মহাব্বতটিকে মহাব্বতের মহামেলাই হলো অন্ধত্বের মহামেলা আল্লামা ইকবাল বলতেছেন আর আল্লাহ চাচ্ছেন তুমি দুনিয়ার মহাব্বতে অন্ধ না হয়ে আমার মহাব্বতে অন্ধ হয়ে যাও হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আদেশ হয়ে গেছে ছেলেকে কোরবানি করতে হবে কোরবানি করার জন্য প্রস্তুত অন্ধক্ত না এটা অন্ধক্ত না এটা বিবেক বুদ্ধিতে মিলে কেউ বলবে এটা বিবেক বিবেকবানের কাজ বলবে কেউ কিন্তু মহাব্বতের কাজ এটা মহাব্বতের কাজ এটা এখানে বিবেকের হিসাব নাই এটাকে বিবেককে আনাই ঠিক না ভুল বিবেককে আনা মহাব্বতের মহামেলা নাহার যায় মার কব তু کہ جہاز پرباید শেখ সাদির রহমতুল্লাহ আলী খুব সুন্দর একটা আলোচনা করছে বুস্তা কিতাবের মাঝে আলোচনা একটা দৃষ্টান্ত দিলে খুব সুন্দর বুঝে আসবে যে একজন ব্যক্তি কোটি টাকা দ্বারা গাড়ি কিনছে সে গাড়ি কিনছে কোটি টাকা দিয়ে তো কোটি টাকার গাড়ি তো চলতে চলতে এখন পানিপথ সামনে চলে আস পথটা কি পানিপথ এখন এই কোটি টাকার গাড়ি কি পানির পথে চলবে আরে বলেন না চলবে না গাড়ি থেকে নাই মানে নৌকায় উঠতে হবে চলবে গাড়ি থেকে ভাই নামেন আমি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি গাড়ি থেকে আমি নামবো না আমি চলবো চলবে গাড়ি না ও ডুববে গাড়ি সহ ডুববে নাহার যায় جائے مرکب تو تاختن کہ جہاز پربايدن খুব কড়া ভাবে শেখসাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন তোমার বিবেক দিচ্ছেন কে মেধা দিচ্ছে কে হ্যাঁ মেধা দিতে আল্লাহ মেধা এটা একটা শক্তি বুঝের এটা একটা শক্তি কিন্তু সব জায়গায় এই মেধা দিয়ে এই মেধা আর এই যোগ্যতা দ্বারা সবকিছু বোঝা যাবে না এটা সব পথের জন্য না সবকিছু বোঝার মতো যোগ্যতা এর মাঝে দেওয়া হয় নাই কিছু জায়গা আছে সে জায়গায় সারেন্ডার করতে হয় সারেন্ডার করতে হয় যে না এটা আমার এটা আমার বুঝ দ্বারা হবে না সারেন্ডার করতে হয় যে আল্লাহর সাথে যে বান্দার মহামেলা আল্লাহর সাথে যে বান্দার তো মহাব্বতের মহামেলা এটা আকল যুক্তি আর বিবেক দ্বারা আর দর্শন দ্বারা এটা বুঝতে চাওয়া যাবে না বুঝতে চাওয়া যাবে বুঝতে চাওয়া এটা ভুল বুঝে আসবে না তো কারণ মহামেলাটা তো মহাব্বতের মহামেলা আল্লাহ তালের হুকুম এটাই আবাদত এ ঘরের চারপাশে ঘুরো এটাই আবাদত এখন যদি কারো বুঝে না আসে ও যদি বলে যে আমার বুঝে আসতেছে না কিছু করার নাই তো এটা তো বুঝের জিনিস না এটা মহাব্বতের জিনিস हम्म वो दिल में आती है समझ में नहीं आती बस जान लिया मैं तेरी पहचान यही है वो दिल में आती है समझ में नहीं आती बस जान लिया मैं तेरी पहचान यही है वो दिल में आती है समझ में नहीं आती তুমি যদি আল্লাহকে বুঝতে চাও আল্লাহকে বুঝার জন্য মহাব্বত তৈরি করে বুঝে আসবে সব বুঝে আসবে অন্য কোনো ভাবে বুঝে আসবে ও দিল মে আতি হে সমঝ মে নেহি আতি এটি আল্লাহর পরিচয় কবি বলতেছেন বস জান লিয়া মাই তেরি পেহচান ইহি হে আল্লাহ এটি তো তোমার পরিচয় তোমারে আসলে মহাব্বত ছাড়া মহাব্বত তৈরি করা ছাড়া তোমাকে আসলে বোঝা যায় না তোমাকে তারাই বুঝতে পারে যারা নিজের মাঝে মহাব্বত তৈরি করে আর যারা মহাব্বতকে তৈরি করতে ব্যর্থ হয় তাদের প্রশ্ন জাগে তাদের বুঝে আসে না বুঝে আসে না সেই হজরত ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি দিয়ে দিচ্ছেন ছেলেকে ছেলে নিজেকে কুরবানি দিয়ে দিচ্ছে মোহাব্বতের মোয়ামেলা বুঝে আসবে এটা বুঝে আসবে বুঝে আসবে মহামেলাটা মহাব্বতের মহামেলা আল্লাহ তালা এই মহাব্বতের পরীক্ষায় নিতে চান ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নিতেন কিশোর ছেলে ইসমাইল তারও পরীক্ষা নিচ্ছেন বাবা ছেলে উভয়ে আল্লাহ তালার নেয়া এই ইমতিহানে এই পরীক্ষায় এমন ভাবে মহাব্বতের পরীক্ষা দিয়ে বিজয় অর্জন করলেন যে আল্লাহ তালা বাবা ছেলের এই অতুলনীয় কুরবানি এটাকে এত পছন্দ করলেন যে তৌহদে বিশ্বাসী সক্ষম আল্লাহ তালা তার সমস্ত বান্দাদের জন্য পরবর্তীতে এই কুরবানি দেওয়াটাকে ফরত করে দিল তাই আমাদের আজকের কুরবানি আমরা যে কুরবানিটা দিয়ে থাকি মূলত সেই কুরবানির একটা অতি সামান্য অনুকরণ আমাদের এই কুরবানিটা আমাদের আজকের এই কোরবানিটা ঠিক সেই কোরবানির অতি সামান্য একটা অনুকরণ এই কোরবানির মাঝে আসলে মহাব্বাত এবং ভালোবাসাটাই এটা সবচেয়ে বড় বিষয় পশু কোরবানিতে বড় বিষয় না এটাকে বড় বিষয়টা কি মহাব্বাত আর ভালোবাসাটা কতটুকু মহাব্বাত কতটুকু ভালোবাসা আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহ তালার ফরজ করা এই এবাদতটাকে আমি করতেছি আমাদেরকে সে পরীক্ষাটা দিতে হবে তাই আমরা যখন কোরবানি দিব আমরা এই কোরবানির জন্য যে প্রস্তুতি নিচ্ছি যে পশুকে আমরা কোরবানি দিব তার সাথেও মহাব্বতের আচরণ করা চাই সে পশুটাকে খুব মহাব্বত করা চাই কারণ আল্লাহর প্রতি আমার মহাব্বতের প্রকাশ আল্লাহর সাথে আমার মহাব্বতের প্রকাশে আমি আল্লাহর নামে এ পশুটাকে কোরবানি করছি এই পশুটাকে কোরবানির মাধ্যমে আমি আল্লাহর কাছে এই কথাটাকে বলছি আল্লাহ তোমাকে ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি কোরবানিটা যেন ভালোবাসার কোরবানি হয় কোরবানির মহান উদ্দেশ্য কি কোরবানিটাই সবচেয়ে বড় উদ্দেশ্য কোরআন বলতেছে দেখো এই কোরবানির পশুর গোস্ত এই কোরবানির পশুর রক্ত এটা তো আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের মনের মাঝে যে তাকুয়া মনের যে পরহেজগারি মনের মাঝে যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ তাল্লাহর নামের সামনে আল্লাহর হুকুমের সামনে নিজের সমস্ত কিছুকে কোরবানি করার তোমাদের যে জজবা সে জজবাটা আল্লাহ তালা দেখেন সেই মহাব্বতটাই আল্লাহ তালা দেখেন সেই খুব এখলাস মহাব্বাত লিল্লাহিয়ত এটা আমাদের মাঝে এই সময়কে কেন্দ্র করে তৈরি করা যায় জিলহজ মাসের এই প্রথম দশক শুধু কুরবানির দিন না জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন খুব ফজিলতপূর্ণ কেন ফজিলতপূর্ণ এই প্রথম দশকটা অতিবাহিত হওয়ার পর দশ তারিখ আমাদের কুরবানির দিন সেই প্রথম দশককে কেন্দ্র করে নিজের মাঝে মহাব্বত ভালোবাসা প্রেম এটাকে তৈরি করা চাই আল্লাহর প্রতি মহাব্বত তৈরি করা চাই দশ তারিখের কুরবানির দিন জিলহজের দশ তারিখের কুরবানির দিনে আমি যে মহাব্বত যে প্রেমটা আল্লাহ তালার সামনে আমি প্রদর্শন করব তার জন্য প্রস্তুতি গ্রহণ করা জরুরি কুরবানির কিছু মাসায় আমরা আলোচনা করতেছি আমরা যারা এই মহান এই বরকতপূর্ণ এবাদতের মাঝে শরিক হব এই এবাদতটাকে খুব ভালোভাবে বুঝে নেওয়া চাই যেহেতু একটা এবাদত করতেছি খুব বুঝে নেওয়া চাই কি পদ্ধতিতে কিভাবে এই এবাদতটাকে আমরা আঞ্জাম দিব সেইভাবে আমাদের মাঝে একটা প্রস্তুতি এই কয়েকটা দিনকে কেন্দ্র করে একটা প্রস্তুতি আমাদের মাঝে হয়ে যাওয়া চাই আমাদের চেষ্টা থাকবে আমরা নিজেরা চেষ্টা করব এই বিষয়টা আমরা নিজেরা যারা পারি আমরা আমাদের কোরবানির পশুটাকে নিজেরাই জবাই করার চেষ্টা করব যারা নিজেরা জবাই করতে আমরা সক্ষম না আমরা অন্তত পক্ষে সামনে থাকার চেষ্টা করব নবী করিম সাল আলি আসাল্লাম হজরতে ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন কুমি ফাসাবি উজহিয়াতাক তুমি দাঁড়াও তোমার কোরবানি দেখো জবাই হচ্ছে দেখো আল্লাহ রসুল হজরত ফাতেমাকে বলতেছেন কেন দেখবা ফাইন্নাহু ইয়াগফিরু লাকা লাকি বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা কুল্লা দাম্বি এ কুরবানির পশুকে জবাই করার সাথে সাথে তার প্রথম রক্ত যখন জমিনকে স্পর্শ করবে এই প্রথম রক্ত জমিনকে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তালা এই এবাদতির বিনিময়ে তোমার সমস্ত গুণামাফ করে দেবে এই সময়টা সামনে থাকো এটা তো এবাদত কুরবানি এবাদত না এটা তো শুধুই জবাই না শুধুই জবাইয়ের পর গুস্ত বন্টন না এটা এবাদত এই মহাব্বতের সাথে এটা মনে করতে থাকা এই এবাদত দ্বারা আমার গুনাহ মাফ হচ্ছে এই এবাদত দ্বারা আমি পবিত্র হচ্ছি নিজের মাঝে যে নিজে আমি যে পবিত্র হচ্ছি আমার গুনাহ গুলো থেকে আমার একটা গুসল হচ্ছে সেই অনুভূতি নিজের মাঝে জাগ্রত করা কোরবানির পশুটাকে যখন কিনবো সেই মহাব্বত সেই জজবার সাথে কিনা যেই পশুটাকে নিজের কাছে সবচেয়ে নিখুঁত মনে হয় সবচেয়ে প্রিয় মনে হয় নিজের সক্ষমতা অনুযায়ী সেই পশুটাকে ক্রয় করার চেষ্টা করা এবং মহাব্বতের সাথে এটাকে জবাই যে করতেছি তখনও মহাব্বত যে এর মাধ্যমে আমার গুনাহ মাফ হচ্ছে এর মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে নিজ মহাব্বতকে প্রকাশ করছি আল্লাহর মহাব্বতের প্রকাশে আমি একটি কোরবানি করছি এই অনুভূতির সাথে এই এবাদতটি করার চেষ্টা করি জবাই করার পূর্বে যে দোয়া আমরা পড়ব ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায় অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন মুখস্থ আছে না মুখস্থ করার চেষ্টা করুন একটা এবাদত করব নিয়তটা মুখস্থ করব না দুইটা দিন তো কোনো ব্যাপার না দুইটা আয়াত দুই দিনে মুখস্থ করা যাবে না উত্তর দেন যাবে না যেহেতু এবাদত করতে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না الصلاة আমার নামাজ অনুসুকি আমার কুরবানি সলাতি অনুসুকি অমা ইয়া আমার জীবন অমা মাতি আমার মৃত্যু লিল্লাহ আল্লাহর জন্য সুবাহান আল্লাহ কত সুন্দর দোয়া শিখাইছেন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ সলাতি অর্থ কি নামাজ অনুসুকি আমার কুরবানি অমা ইয়া আমার জীবন অমা মাতি আমার মৃত্যু লিল্লাহ কার জন্য রব্বিল আলমিন যিনি রব্বুল আলমিন লাহু তার কোনো শরিক নেই তার কোন শরিক আছে আমি একথার স্বীকৃতি দিচ্ছি তার কোনো শরিক নেই লাহু ও উমিরতু এবং আমাকে কথা বলার হুকুম দেওয়া হয়েছে যে তুমি বলো লাশারি কালাহ তাই আমি বলতেছি লাশারি কালাহ অবিদালিকা উমিরতু ওয়ানা আউ্বালুল মুসলিমিন ওয়ানা আউয়ালুল মুসলিমিন আমি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 তখন কি ইনে কি হয় কিন্তু কোরবানির সাথে তো আমার গুণামাফের সম্পর্ক আল্লাহ তালের সাথে একটা এবাদতের সম্পর্ক এই জায়গায় এবাদতটাই মনে করুন এটাকে অন্য কোনো কিছু এটা চিন্তাই করব না চিন্তাই করব যে এবাদত হচ্ছে আমার গুনা মাফ হচ্ছে আল্লাহ মিনকা ওয়ালাকা আল্লাহ তোমার দেওয়া সম্পদের মাধ্যমে তোমার জন্য কোরবানি দিচ্ছি তারপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই সহজ কোরবানির পশুকে জবাই করার পর পশুর নাড়াচাড়া বন্ধ হওয়ার পূর্বেই তার রক কাটা চামড়া শিলা ইত্যাদি কাজগুলো শুরু করা মাত্র জবাই করার পর তার প্রাণ তার নাড়াচাড়া বন্ধ হওয়া পর্যন্ত তাকে সুযোগ দেওয়া নাড়াচাড়া বন্ধ হওয়ার পর তার চামড়া ছিলা রক কাটা ইত্যাদি কাজগুলো পরবর্তীতে শুরু করা আমি তো এবাদত করছি এত তারা তাড়াহুড়া কেন আমার নামাজ ঠিক যেরকম ধীর স্থির ভাবে আমি আমার নামাজকে পড়ার চেষ্টা করি ঠিক না রোজাটা ইফতারির আগে কি আমি কি ইফতার করি মাগরীবের আজানের আগে এখানে তাড়াহুড়া কেন এটাও তো এবার এখানেও তাড়াহুড়া করতে নেই খুব ধীর স্থির ভাবে কোরবানির পশুর নড়াচড়া বন্ধ হওয়ার পর আমি চিন্তা করব এখন চামড়া ছেলা শুরু করি কোরবানি যখন আমরা শরিকানার সাথে দিব শরীরদের মাঝে বুঝতো এটা অনুমান করে বন্টন করা না যায় এটাকে অবশ্যই অনুমান করে কোনোভাবেই বন্টন করা যাবে না মেপে বন্টন করতে হবে এটা খুব এই ক্ষেত্রে সতর্ক থাকে নিজেরা নিজেরা আরে আমাদের মাঝে কি এটা আবার মাপতে হবে না মাপাটা শরীয়তের হোক আমাদের মাঝেও কি করতে হবে মাপতে হবে আমরা যদিও দুই ভাই আলাদা আমরা এক পরিবারে না ভিন্ন দুই পরিবার আমরা যখন কোরবানির বস্তুকে বন্টন করব তো মেপে বন্টন করব মাপাটা এটা আমার ইচ্ছার বিষয় না এটা কার হুকুম এটা শরীয়তের হুকুম শরীয়তের হুকুম যেহেতু তাই এ জায়গায় মেপে বন্টন মানে অনুমান করে বন্টন করা যাবে না মেপেই কি করতে হবে বন্টন করতে হবে আর যদি একান্ন ভুক্ত পরিবার হয় যদি কয়েকজন মিলে কোরবানি দিচ্ছে কিন্তু এক পরিবার তাহলে তো আর গুস্ত বন্টনের বা ইয়ার প্রয়োজন নেই কোরবানির গুস্ত এটা তো আল্লাহ তারা আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন নিজেদের জন্য খাওয়া এটা যায় আমরা নিজেরা খাবো পরিবার বর্গকে খাওয়াবো আত্মীয় স্বজনদেরকে দিব গরিব মিসকিনদেরকে দিব উত্তম হলো তিন ভাগ করা এটা একদম জরুরি এরকম না উত্তম হলো তিন ভাগ করা আর পরিবার যদি বড় হয় আত্মীয় স্বজন যদি বেশি হয় তো নিজেদের মাঝে বন্টন করা একের আনন্দে একের এবাদতে অন্যকে শরিক করা হ্যাঁ এই বিষয়গুলো আমরা খেয়াল করবো তোমরা কোরবানির যে চামড়া এটা বিক্রয় দান কোনোটা না করে নিজে ব্যবহার করা কিন্তু যায় কোরবানির চামড়া এটা নিজে যদি কেউ ব্যবহার করতে চায় ব্যবহার করার সুযোগ আছে তবে বিক্রয় না করে দান করে দেওয়াটাই উত্তম হাদিসের মাঝে দান করে দেওয়ার কথা আসছে দান করে দেওয়াটাই উত্তম মান বা জিলটা উজহিয়াতি হাদিসের হাদিসের শব্দ যে যারা তাদের কোরবানির চামড়া এটা বিক্রি করবে ফালা উজহিয়া তারা এদের তো কোরবানি হইল না এরকম বলা কিন্তু তারপরও গরিব মিসকিনদেরকে টাকা দেওয়ার শর্তে এটাকে বিক্রি করার সুযোগ আছে যে আমি টাকাটা ঠিক একদম ওই টাকাটাই টাকা পাল্টানো যাবে না ঠিক একদম ওই টাকাটাই গরিব মিসকিনদের পর্যন্ত কারণ এটা আমি তো কোরবানি দিচ্ছি এই চামড়ার টাকাটা এটা এটা কোরবানির পশুর চামড়ার টাকা এটা গরিব মিসকিনদের একান্ত এটা তাদের হক এটা তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাদেরকে জাকাত দেয়া যায় তাদেরকে এই কোরবানির চামড়া এটা তাদের পর্যন্ত এটা এটাকে পৌঁছে দেওয়া যারা জাকাত নিতে পারে কোরবানির চামড়ার টাকাটা এটা তারাই নিতে পারে তবে আমরা ক্ষেত্রে বিভিন্ন এতিমখানা মাদ্রাসা নিজের গরিব আত্মীয় স্বজন তাদেরকে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সামনে যে এবাদত আসতেছে এই এবাদত কি সহি ভাবে মহাব্বতের সাথে আদায় করার তৌফিক দান করুক ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল mm